তাহলে এত্তেবা দুইভাবে হয় কোন জায়গায় করলে এত্তেবা হয় কোন জায়গায় না করলে এত্তেবা হয় যেমন পাঁচ ওয়াক্ত সলাতের আজান পাঁচ ওয়াক্ত সলাতের আজান দেওয়াটা হল সুন্নত কিন্তু ঈদের নামাজের আজান জানাজার নামাজের আজান দিলে কোনো অসুবিধা আছে কিনা জি ঈদের নামাজে আজান দিলে অসুবিধা আছে জানাজায় আজান দিলে অসুবিধা আছে কি অসুবিধা আজান কি খারাপ কাজ আজান তো খুব ভালো কাজ আজান দিলে অনেক ফজিলত আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল আনা কেয়ামতের দিন গলাগুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ আকবার কেয়ামতের ময়দানে মানুষ সূর্য নিকটবর্তী হওয়ার কারণে জাহান্নাম নিকটবর্তী থাকার কারণে কিয়ামতের ময়দানটা প্রচন্ড গরমের ময়দান প্রচন্ড গরমে ঘামে কোনো মানুষ হাঁটু পর্যন্ত কোনো মানুষ কোমর পর্যন্ত কোনো মানুষ গলা পর্যন্ত ডুবে যাবে কিন্তু মোয়াজিনেরা কেয়ামতের ময়দানে এত গরমের মধ্যে মোয়াজিন সাহেবেরা ডুববে না সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন মুয়াজিন সাহেবদের জন্য দোয়া করছেন ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন আল্লাহ আর সেদিল আয়েম্মা আয় আল্লাহ ইমাম সাহেবদেরকে আপনি হেদায়ত দেন আর মুয়াজিন সাহেবদের জন্য দোয়া করছেন আল্লাহ ফিরিল মুয়াজিন আয় আল্লাহ আপনি মুয়াজিনদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন সোহান আল্লাহ তাহলে ইমামের মর্যাদা বেশি না মুয়াজ্জিনের মর্যাদা বেশি মুয়াজিনের মর্যাদা বেশি কারণ মুয়াজ্জিনের জন্য সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মাকফেরাতের দোয়া করছেন হেদায়েতের দোয়ার চাইতে মাকফেরাতের দোয়ার গুরুত্ব বেশি সোহান আল্লাহ হেদায়েতের দোয়ার চাইতে মাকফেরাতের দোয়া করলে ওই দোয়াটার ফজিলত বেশি তাহলে মুয়াজ্জিন সাহেবের কত ফজিলত দেখছেন আল্লাহ রসুল সরসরাব বলেন মোয়াজ্জেনের আজান যতদূর পর্যন্ত শোনা যায় ইল্লা শাহেদ আলহমিয়াল কেয়ামা যত জিন যত মানুষ যত লোক ওই মুয়াজ্জিন সাহেবের আজান শুনে কেয়ামতের দিন সবাই তার জন্য সাক্ষী দিবে সুহান আল্লাহ তাহলে প্রতিদিন আজান দেওয়ার সুযোগ পাই না ঈদের দিন মাঠ খালি পড়ে রয়েছে কেউ আজান দিতেছে না আমি যাই সুন্দর করি মোয়াজিনের ফজিলত লাভ করার জন্য আজান দিয়ে দিলাম কি দেওয়া যাবে দিলে অসুবিধে কি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জীবনে এতবার ঈদের নামাজে ইমামতি করেছেন পড়াইছেন কখনো ঈদের নামাজে আজান দেন নাই দিতে বলেন নাই তাহলে এখানে এই ভালো কাজটা করলেও এটা নবী সাল্লা সাল্লামের এত্তেবার খেলাফ এত্তেবার বাহিরে চলে যাবে তাহলে এখানে আজান না দেওয়াটাই হলো নবী সাল্লামের এত্তেবা তাহলে কোন জায়গায় করার নাম এত্তেবা কোন জায়গায় না করার নাম এত্তেবা একজন আসি বলে হুজুর ওয়াজ মাহফিলের শেষে একটা আখেরি মোনাজাত ধরেন ওয়াজ মাহফিল শেষে আধা ঘন্টার একটা আখেরি মোনাজাত ধরবেন এমন মোনাজাত করবেন যেই মোনাজাতে সব মানুষের চোখের পানি বাইর করে ফেলবেন এই এলাকার সব কবর রাজা বন্ধ করে ফেলবেন এই এলাকার কোন একজন মানুষের জাহান নামে রাখবেন না সবারই ধরে জান্নাতের দরজায় পৌঁছায় দিবেন এইরকম একটা সুন্দর মোনাজাত করে দেন আল্লাহর কাছে দোয়া করবেন কান্নাকাটি করবেন এটাতে অসুবিধা কি এখন করা যাবে করলে অসুবিধা কি দোয়া না করব খারাপ কিছু করব নাকি জি হ্যাঁ এখানে দোয়া করার মধ্যে অসুবিধাটা হইল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম জীবনে শত শতবার ওয়াজ নসিহত করেছেন কিন্তু ওয়াজ নসিহতের শেষে নবী সাল্লু আলহ্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে এরকম একটা আখেরি মোনাজাত করেন নাই সুতরাং সেখানে এই মোনাজাতটা না করাটাই হলো নবী সাল্লামের এত্তেবা ওই জায়গায় না করার নাম এত্তেবা আবার কোন কোন জায়গায় করার নাম এত্তেবা এটা বুঝতে হবে আবার এত্তেবা সব জায়গায় নবী সাল্লাম করেছেন করার নাম এত্তেবা না কোন যেখানে করেন নাই সেখানে না করার নাম এত্তেবা যেখানে করেছেন সেখানে করার নাম এত্তেবা নবী সাল্লা ইসলামের সুন্নতের এত্তাবা করতে হলে সব সময় দিনের ভিতরে এত্তাবা করতে হয় দিনের জন্য এত্তাবা জরুরি না এটা হলো দুই নম্বর সূত্র এত্তাবা করতে হবে দিনের ভিতরে দিনের জন্য এত্তাবা জরুরি না অর্থাৎ এত্তাবাটা হবে অনুসরণটা হবে এবাদতের ভিতরে দিনের ভিতরে আমলের ভিতরে আকিদার ভিতরে আখলাকের ভিতরে কিন্তু দিনের জন্য এত্তেবা করা জরুরি না যেমন ধরেন এই যে মাইক এই মাইকটা তো নবী সাল্লামের যুগে ছিল না ছিল না তাহলে তো এই মাইক ব্যবহার করা যাবে না এটা তো বেদাত কি বলেন নবী সাল্লামের যুগে মসজিদের মধ্যে এসি ছিল না টাইল ছিল না ফ্যান ছিল না তাহলে মসজিদে এগুলো লাগানো যাবে না নবী সাল্লাসাল্লাম বিমানে করে হজে যান নাই নবী সাল্লাম যেভাবে হজে গেছেন সেইভাবে হজে যাইতে হবে বিমানে করে হজে যাওয়া যাবে না নবী সাল্লামের যুগে যে কোরআনে কারিম ছিল ওই কোরআনে কারিমের মধ্যে জের জবর পেশ নোক্তা এগুলা ছিল না তাহলে জের জবর পেশওয়ালা কোরআন পড়া যাবে না নবী সাল্লা সাল্লামের যুগে বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ নামে কোনো হাদিসের কিতাব ছিল না তাহলে এগুলো পড়া যাবে না কি বলেন কেন যাবে কারণ এগুলো দিনের ভিতরে না এগুলো দিনের জন্য এগুলা দিনের উপকরণ এগুলা দিনের স্বভাব মসজিদ যখন কাঁচা মসজিদ ছিল তখন কাঁচা মসজিদেও জুমার নামাজ দুই রাকাত যখন টাইলস লাগাইছি প্যান লাগাইছি এসি লাগাইছি অনেক কিছু লাগাইলাম তখন জুমার নামাজ তখনও পড়তে হবে দুই রাকাত ওই দুই রাকাতের জায়গায় তিন রাকাত করলে চার রাকাত করলে সেখানে হবে শূন্যতার বেদাত কিন্তু এবাদতের জন্য যত আধুনিক নতুন নতুন জিনিস আবিষ্কার হবে নতুন নতুন জিনিস আসবে এগুলো লাগাইলে সেটা বেদাত না অর্থাৎ এবাদতের উপকরণ এবাদতের স্বভাবের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই কোরআনে কারিমের আয়াতে কারিমা নবী সাল্লামের যুগে যতটুকু ছিল এতটুকু হইল মূল এবাদত কিন্তু জের জবর পেশ নোক্তা এগুলো লাগানো হয়েছে এবাদতের জন্য কোরআন তালাওয়াতের সুবিধার জন্য কোরআন ভালোভাবে বোঝার জন্য এজন্য ওগুলার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই সুন্নত বেদাতের সম্পর্ক হইল কোরআনে কারিমের কোন আয়াতকে বাড়ানো যাবে না কমানো যাবে না অর্থাৎ সুন্নতের এত্তেবার সম্পর্কটা হইল দিনের ভিতরে দিনের বাহিরে না তিন নম্বর এত্তেবার ক্ষেত্রে মনে রাখতে হবে সমস্ত এবাদত হলো এবাদতে তাওয়াকুফিয়া সকল এবাদত হবে মানে হলো যে একটা তিন রাস্তার মোড় অথবা চার রাস্তার মোড় যেখানে অনেকগুলো ট্রাফিক সিগন্যাল আছে লাইট আছে বর্তমানে ট্রাফিক সিগন্যাল আবার রাস্তা থেকে মসজিদেও চলে গেছে এখন অনেক মসজিদে মসজিদে ট্রাফিক সিগন্যাল লাগানো আছে আছে না বাংলাদেশের অনেক মসজিদে এরকম দেখা যায় ট্রাফিক সিগন্যাল জ্বলে কিন্তু ট্রাফিক সিগন্যাল থাকবে কোথায় রাস্তা এই রাস্তায় যখন গাড়ি যাবে তখন ওই বাতিগুলোর দিকে তাকাইতে হবে তাকানোর পরে দেখতে হবে কোন বাতি জ্বলতেছে যদি দেখে সবুজ বাতি জ্বলতেছে তাহলে তার যাওয়ার জন্য অনুমতি আছে সে যেতে পারে যদি দেখে লাল বাতি জ্বলতেছে তার সামনের দিকে যাওয়ার কোনো অনুমতি নাই যদি দেখে হলুদ বাতি জ্বলতেছে তাকে চিন্তা ভাবনা করতে হবে উপরেরটা জ্বলে না নিচেরটা জ্বলে এবাদত করার ক্ষেত্রে সুন্নতের এত্তেবা করার ক্ষেত্রে এরকম থেমে আগে দেখতে হবে আমার এই আবাদতের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আছে কিনা সবুজ বাতি আছে কিনা সবুজ বাতি মানি কোরআনে কারিমের দলিল আছে কিনা সহি হাদিসের দলিল আছে কিনা যদি সহি হাদিসের দলিল থাকে কোরআনে কারিমের দলিল থাকে তাহলে আমি এটা করলে এটার নাম হবে এত্তেবা যদি দলিল নাই তখন এটা করার নাম হবে বেদাত দলিল নাই কিন্তু তারপরেও আমি এটা করলাম তখন এটা এত্তাবার বাহিরে চলে গেছে এটা আর এত্তাবার ভিতরে নাই অর্থাৎ তিন নম্বর কথা হলো নবী সাল্লামের সুন্নতের এত্তেবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সুন্নতের দলিল থাকবে দলিলবিহীন কোন সুন্নত সমাজে চালু হইতে পারে না